আসিছেন হাবিবে খোদা আর পাকে তাই উঠেছে চাঁদ পিয়াসে ছুটে আসে আকাশ পানে যেমন চক কোকিল যেমন গে ওঠে ফাগুন আসার আভাস তেমনি করে হরষিত ফেরেস্তা সব উঠল গে দেখো আদারো আসেন মোদের নবী কামলেওয়ালা ফেরো সেই খুশিতে চা শুরু জাজ হলো দিগুনালা রোশে আসেন মোদের নবী কমলেওয়ালা হরষে খুশিতে চাল শুরু জজ হলো দিগুনালা দেখো আজ রোশে আসেন মোদের নবী কমলেওয়ালা সেই খুশিতে কাজ শুরু জাজ হলো দিগুনালা ফকির দরবেশ আউলিয়া যারে ধ্যান জ্ঞানে ধরতে নারে ফকির দরবেশ আউলিয়া যারে ধ্যান জ্ঞানে ধরতে নারে যার মহিমা বুঝতে পারে যার মহিমা বুঝতে পারে হ্যাঁ, সে আল্লাহ তালা মোদের নবী কামলেওয়ালা দেখো আজারো সে আসেন মোদের নবী কামলেওয়ালা করো সেই খুশিতে চাচুরু জাজ হলো দ্বিগুণালা বারিক মুখে নিলে যাহার নাম চিরতরে হয় যোগ হারাম বারিক মুখে নিলে যাহার নাম চিরতরে হয় যোগ হারাম পাপির তরে দস্তে যাহার হাবির তারে দস্ত জাহান কাউসারের পেয়ালা মোদের নবী কমলিওয়ালা দেখো আজারো সে মোদের নবী কমলিওয়ালা এর সেই খুশিতে চাচু শুরু জাজ হলো দিগুনালা মিম হরপ না থাকলে যে আহাদ নামে মাখা যার শিরিন শাহাদ মিল হরফ না থাকলে নামে মাথা দার শিরিন সাহাত নিখিল প্রেমাস্পদ আমার মোহাম্মদ নিখিল প্রেমাস্পদ আমার মোহাম্মদ ত্রিভুবনু জালা মোদের নবী কমলেওয়ালা দেখো আজারো সে আসল মোদের নবী কমলেওয়ালা আর সেই খুশিতে চাঁদ চুরু জাজ হলো দ্বিগুণালা দেখো আজ সে আসেন মোদের নবী কমলিওয়ালা আর সেই খুশিতে চাঁদ চুরু জাজ হলো দ্বিগুণালা দেখো আজ সে আসেন মোদের নবী কমলিওয়ালা তার সেই খুশিতে চাঁদ শুরু জাজ হলো দিগুনালা দেখো আজ আলোসে আসেন মোদের নবী কমলেওয়ালা হলো সেই খুশিতে চাঁদ শুরু জাজ হলো দিগুনালা